অষ্টাদশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ গুরুপূজা ডাক্তার গিরিশের প্রতি বলিলেন আর সব করো but do not worship him as God ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছ গিরিশ বলিলেন কি করি মহাশয় যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন তার গু কি গুবোধ হয় ডাক্তার বলিলেন গুর জন্য হচ্ছে না আমারও ঘৃণা নাই এক দোকানির ছেলে এসেছিল তা বাহ্যে করে ফেললে সকলে নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেওয়ার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না এই দেখো নিচ্ছি শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করিলেন গিরিশ বলিলেন অ্যাঞ্জেল দেবগণ এই মুহূর্তে ধন্য ধন্য করছেন ডাক্তার বলিলেন তা পায়ের ধুলা লাওয়া কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ করিলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন একে আমরা ঈশ্বরের মতো মনে করি কীরকম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিমাল ক্রিয়েশন এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন সেরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড এই দুয়ের মধ্যেও একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ডাক্তার বলিলেন ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র বলিলেন আমি গড বলছি না গড লাইক ম্যান বলছি ডাক্তার বলিলেন ও সব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন সে কি এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসক শয্যা করে জেগে থাকে গিরিশ বলিলেন everyone has the greatest respect for you doctor বলিলেন আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না গিরিশ বললেন তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো at least out of pity for your friends এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার বলিলেন বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্কড হয় নরেন্দ্রপতি বলিলেন I shed tears in solitude doctor শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন ভালো তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না ডাক্তার বলিলেন ও ওটা ভালো নয় একটু তো বোধ হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার ভাব অবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদে এরূপ হয় কি করব ডাক্তার বলিলেন ইনি মেনেছেন he expresses regret for what he does কাজটা সিনফুল এইটি বোধ আছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন তুই তো খুব শর্ট বুদ্ধিমান তুই বল না একে বুঝিয়ে দে না গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন মহাশয় আপনি ভুল বুঝছেন উনি সেজন্য দুঃখিত হননি এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হওয়ার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন আপনার যখন কলিক মানে শুল বেদনা হয়েছিল তখন আপনার কি রিগ্রেট হয় নাই কেন রাত জেগে এত পড়তুম তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ রোগের জন্য রিগ্রেট হতে পারে তাই বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না ডাক্তার অপ্রতিভ হইয়া গিরিশের প্রতি বলিলেন তোমার কাছে হেরে গেলুম দাও পায়ের ধুলা দাও বলিয়া গিরিশের পদধূলি গ্রহণ করিলেন নরেন্দ্রর প্রতি বলিলেন আর কিছু নয় হে হিজ ইন্টেলেকচুয়াল পাওয়ার মানতে হবে নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন আরেক কথা দেখুন একটা সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন শরীরে অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না ডাক্তার বলিলেন যত রিলিজিয়াস রিফর্মার হয়েছেন জেসাস চৈতন্য বুদ্ধ মোহাম্মদ শেষে সব অহংকারে পরিপূর্ণ বলে আমি যা বললুম তাই ঠিক এ কি কথা গিরিশ ডাক্তারের প্রতি বলিলেন মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এই দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে ডাক্তার নীরব হইলেন নরেন্দ্র ডাক্তারের প্রতি বলিলেন we offer to him worship bordering on divine worship একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন